রোদের ভেতর সে গুড়ি সঙ্গে পাখির ডাক আমবাগানের ভেতর যেন মৌমাছিদের ঝাঁক রোদের ভেতর সে গুড়ি সঙ্গে পাখির ডাক আমবাগানের ভেতর যেন মৌমাছিদের ঝাঁক মন মেলে দেয় পাখা যায় না ঘরে থাকা আকাশে কার তুলি রাচুর রং ধনুকে রাখ রোদের ভেতর ইলশে গুড়ি সঙ্গে পাখির ডাক আমবাগানের ভেতর যেন মৌমাছিদের ঝাঁক ঘাসের ডাকায় হিরক জলে মুক্ত ফুলের বুকে হঠাৎ হাওয়া দোল দিয়ে যায় একটুখানি ঝুঁকে কে এক রাখাল ছেলে ছুটল মাথাল ফেলে কে এক রাখাল ছেলে ছুটল মাথাল ফেলে সোহাগে তার উঠল নেচে হিজল বনের বাঁক রোদের ভেতর ইলশে গুড়ি সঙ্গে পাখির ডাক আম বাগানের ভেতর যেন মৌমাছিদের ঝাঁক রোদের ভেতর ইলশে গুড়ি সঙ্গে পাখির ডাক আম বাগানের ভেতর যেন মৌমাছিদের ঝাঁক আম বাগানের ভেতর যেন মৌমাছিদের ঝাঁক আম বাগানের ভেতর যেন মৌমাছিদের ঝাঁক